শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন বুশ নামের ওই পাগলটা ভাই দাজ্জালেরই বংশধর তোর বাড়ির উল্টা পিঠে করে ওরে জবাই কর বুশ নামের ওই পাগলটা ভাই দাজ্জালেরই বংশধর তোর বাড়ির উল্টা পিঠে করে ওরে জবাই কর মাহাদিরা জাগলে তবে দাজ্জালের হবে পতন মাহাদিরা জাগলে তবে দাজ্জালের হবে পতন দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ দার্জালে হইয়াছে আগমন শোনো জনগণ দার্জালে হইয়াছে আগমন হিরোসীমা নাগাসাকি ধ্বংস করেছে যারা চলাক শিশুর রক্ত হতে আজকে সে পাগল পারা হিরোসীমা নাগাসাকি ধ্বংস করেছে যারা ছয় লাখ শিশুর রক্ত খেতে আজকে সে পাগল পারা আসতে পিষ্টে বেঁধে ওরে করো যে অপারেশন আসতে পিষ্টে বেঁধে ওরে করো যে অপারেশন দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন মহাবীরা তৈরি থেকে লড়তে হবে আমরণ মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন বিশ্ব মতামতকে বুসে অবহেলা করিয়া রক্ত নিতে এসেছে সাত সমুদ্র পাড়ি দিয়া বিশ্ব মতামতকে বুসে অবহেলা করিয়া রক্ত নিতে এসেছে সাত সমুদ্র পাড়ি দিয়া নিজের কবর খুঁজছে নিজে তাই তো তারে আসফালন নিজের কবর খুঁজছে নিজে তাই তো তারে আসফালন দাজ্জালে হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালে হইয়াছে আগমন মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ দাজ্জালের হইয়াছে আগমন শোন জনগণ দাজ্জালের হইয়াছে আগমন বীর সাদ্দাম সামনে চলো আল্লাহ যে তোমার সাথে আউলিয়াদের পদ ধুলি পড়েছে ওই বাগদাদে বীর সাদ্দাম সামনে চলো আল্লাহ যে তোমার সাথে আউলিয়াদের পদধুলি পড়েছে ওই বাগদাদে আল্লাহ সহায় জিতবে তুমি শক্ত রাখো ইমান মন আল্লাহ সহায় জিতবে তুমি শক্ত রাখো ইমান মন দাজ্জালে হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালে হইয়াছে আগমন মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ দাজ্জালে হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালে হইয়াছে আগমন ক্ষমতাতে বসে আছে আমেরিকার দালালরা প্রভু রাজেশ মানতে ওরা সদা যে আত্মহারা ক্ষমতাতে বসে আছে আমেরিকার দালালরা প্রভু রাজেশ মানতে ওরা সদা যে আত্মহারা দালালগুলো করতে খতম রুখে দাঁড়াও জনগণ দালালগুলো করতে খতম রুখে দাঁড়াও জনগণ দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ দাজ্জালে হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালে হইয়াছে আগমন ফিরে যারে মায়ের কলে বুশ নামের ওই পাগলটা নইলে কপালে জুটিবে অপমান লাথি ঝাটা ফিরে যারে মায়ের কলে বুশ নামের ওই পাগলটা নইলে কপালে জুটিবে অপমান লাথি ঝাটা মুসলমানরা মৃত্যু চেয়ে ভালোবাসে যে মরণ মুসলমানরা মৃত্যু চেয়ে ভালোবাসে যে মরণ দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ দাজ্জালে হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালে হইয়াছে আগমন চামচা আজি আছো যারা বুঝবেলে আর সারণের প্রস্তুতি নাও তাড়াতাড়ি সঙ্গী হতে নমরুদের চামচা আজি আছো যারা বুঝবেলে আর শেরণের প্রস্তুতি নাও তারা তাড়াতাড়ি সঙ্গী হতে নমরুদের খুদার গজব আসবে এবার শুনবে না রে আর বারণ খুদার গজব আসবে এবার শুনবে না রে আর বারণ দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন মহাবীরা তৈরি থেকে লড়তে হবে আমরণ মহাবীরা তৈরি থেকে লড়তে হবে আমরণ দাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ দাজ্জালের হইয়াছে আগমন বিশ্ব থেকে দিতে বিদায় ফেরাউনের চেলাদের এক হয়ে যাও আজকে যারা সৈনিক ওই মুহাম্মাদের বিশ্ব থেকে দিতে বিদায় ফেরাউনের চেলাদের এক হয়ে যাও আজকে তারা সৈনিক ওই মুহাম্মাদের হলে মারই ঝান্ডা হাতে শাহাদাত করো বরণ হলে মারই ঝান্ডা হাতে শাহাদাত করো বরণ গাজ্জালের হইয়াছে আগমন শোনো জনগণ গাজ্জালের হইয়াছে আগমন মাহাদিরা তৈরি কো লড়তে হবে আমরণ মহাদিরা তৈরি কো লড়তে হবে আমরণ রাজ্জাল হইয়াছে আগমন শোনো জনগণ রাজ্জাল হইয়াছে আগমন মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ মাহাদিরা তৈরি থেকে লড়তে হবে আমরণ দাজ্জালের আছে আগমন শোনো জনগণ দাজ্জালের আছে আগমন শোনো জনগণ দাজ্জালের আছে আগমন শোনো জনগণ দাজ্জালের আছে আগমন শোনো জনগণ দাজ্জালের আছে আগমন শোনো জনগণ দাজ্জালের